ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির সেই খুশিতে হারিয়ে গেছে সবার তো ছেড়ে নি ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির সেই খুশিতে হারিয়ে গেছে সবার তো ছেড়ে নি ঈদ এসেছে রাঙা বুবু পড়লো চুরি মনের সুখে কুটুলো বুড়ি রাঙা বুবু পড়লো চুরি মনের সুখে কুটুলো বুড়ি গুড়গুড়িয়ে চুরে চুরে গাইলো শত ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল ঈদ এসেছে বিকেলে গেলো নামলো তারা দেশে দুনিয়া খুশি দেখে দূর আকাশের চাঁদ হাত থেকে বাপ সদাই পাতি আনলো কিনে জানলো পাতি হাত থেকে বাপ সদাই পাতি আনলো কিনে জানলো পাতি মা থেকে ভাই ঘরে দেখতে গেল ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশি ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল ঈদ এসেছে পার হবে যে এই নিশিরা আসবে নতুন ভোর সবার সাথে বুক মিলাবো গর্ব প্রীতির পার হবে যে এই নিশিরা আসবে নতুন ভোর সবার সাথে বুক মিলাবো গর্ব প্রীতির পড়বো নামাজ জামাতে করে মিলবো গলায় গলা ধরে নামাজ জামাতে করে মিলবো গলায় গলা ধরে ভুলে যাব চক্রে যাবে বিমান ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল করলো চুরি মনের সুখে কুতুলো গুড়ি রাঙা বুকু করলো চুরি মনের সুখে কুতুলো গুড়ি গুড়গুড়িয়ে সুরে সুরে গাইল কত ঈদ এসেছে ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির ঈদ এসেছে ঈদ এসেছে কালকে খুশির সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল সেই খুশিতে হারিয়ে গেছে সবার চোখের নীল